মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যার উপর কোরআনে করিম নাজিল হয়েছে এবং তিনি কোরআনে করিম মানব জাতি পর্যন্ত উত্তম রূপে পৌঁছে দিয়েছেন আমাদের আজকের তাফসির হবে সুরা তোহার আয়াত নম্বর পঞ্চান্ন থেকে আল্লাহ ফকরুল আলমিন এই আয়াতে মানুষের সৃষ্টির কথা উল্লেখ করেছেন যে মানুষ কি দিয়ে সৃষ্টি বিশেষ করে প্রথম মানুষ আর প্রথম মানুষ যা দিয়ে সৃষ্টি অর্থাৎ মাটি দিয়ে আদাম আলী ইসলামকে আল্লাপাক সৃষ্টি করেছেন সুতরাং মাটির উপাদান প্রত্যেক মানুষের শরীরে এবং শরীরে যা কিছু আছে রক্ত হাড় সবকিছুতে রয়েছে আর প্রত্যেককে মাটি থেকে সৃষ্টি করেছেন এর আর একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন আদাম আলী সালামের পরে এবং হাওয়া আলী সালামের পরে ঈসা আলি সালামের পরে এই তিন ব্যক্তির পরে প্রত্যেক মানুষকে আলাপাক স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আলাপাক শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন আর শুক্রবিন্দু বীর্য তৈরি হয় মানুষের খাদ্য থেকে পানীয় থেকে আর খাদ্য পানীয় মাটি থেকে আসে এই দিক থেকেও আল্লাপাক প্রত্যেক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে মাটি থেকে আপনার আমার খাদ্যের ব্যবস্থা হয় পানীয় বস্তুর ব্যবস্থা হয় আর তা দিয়ে এই শুক্রবিন্দু তৈরি হয়েছে আর তা দিয়ে প্রত্যেক মানুষ সে দুনিয়ায় জন্ম হয়ে থাকে মহান আল্লাহ ইরশাদ করেছেন মিনহা খালাফ না এর আগে জমিনের কথা আর ভূমির কথা আল্লাহ উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহ আরদা মাহদা আয়াত নম্বর তিরপান্নতে ইরশাদ করেছেন আল্লাহ জমিনকে তোমাদের জন্য কি করেছেন বিছানা করেছেন তো এই আর্দের কথা মেনহা ওই থেকে মানে ওই মাটি থেকে ওই জমিনের মাটি থেকেই তোমাদেরকে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিনহা খালাক না এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অফিহা নঈদকুম আর তাতেই তোমাদেরকে এক সময় ফিরিয়ে দেব অর্থাৎ মতের পরে যেখানে দেহ যাক না কেন মাটিতেই যাক পানিতে ডুবে ভেসে গেল আর কোথাও ধ্বংস হলেও আর দাফন হলেও আগুনে জ্বালিয়ে দিল হিন্দুদের মতো অন্য কিছু করলেও যেইভাবে শেষ অবস্থাটা হোক না কেন মানুষের মত হোক না কেন আর যেখানেই দেহ যাক না কেন মৃত্যু দেহ মাটিতেই ফিরিয়ে দেবে আল্লাহ অমিনহা নফরে যেরকম তারা তা নফরা আর তা থেকেই আমি সৃষ্টি করব তোমাদেরকে তাতেই তা থেকেই তোমাদেরকে বের করব উদ্গত করব তারা তা নফরা পুনরায় আর একবার তোমাদেরকে বের করে নিয়ে আসবে এমন নয় যে চলে গেলে এক্সপায়ার হয়ে গেল যেমন আজকাল ভাষা ব্যবহার করেছে মারা গেছে মানে এক্সপায়ার হয়েছে না এক্সপায়ার হয়নি আপনি এক স্তর থেকে এক দুনিয়া থেকে আরেক দুনিয়া গেছেন এক ঘর থেকে আরেক ঘরে দারুদ দুনিয়া নিকৃষ্ট জগৎ থেকে নিকৃষ্ট ঘর থেকে দারুল আখেরা পরকালের ঘর পর্যন্ত পৌঁছেছেন আপনার সমাপ্তি হয়নি শেষ হয়নি তারপরে আল্লাহ পাকের সামনে উঠতে হবে জবাবদেহি করতে হবে সুতরাং এই কর্মজগতে আমলের ক্ষেত্রে কি করেছ আর কি করছো সবসময় চিন্তা করবে যে আমরা প্রত্যেক আল্লাহর সামনে জবাবদেহি অর্থাৎ প্রত্যেকে জবাবদেহি করতে হবে এই আয়াত সম্পর্কে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসব ভাইরা বিদাত করে তাদের মাঝে খুব প্রসিদ্ধ আছে যে আয়াতটি মেয়েটকে দাফন করে করে যে মাটি দেয় মাটি দেওয়ার সময় হ্যাঁ পড়ে থাকে তারা বা পড়তে হয় এই মর্মে কোনো সহি হাদিস নাই এই মর্মে যা বর্ণনা করা হচ্ছে তা ভিত্তি সুতরাং এই দোয়াটি মাটি দেওয়ার সময় একবার দিল মিনহা খালাক না আবার দিল তিনবার দেয় নাকি অফিহা নই তো আরেকবার দিল যখন তারা এটি সন্ন্যত নয় বরং বিসমিল্লা বলে ভালো কাজ করবেন বিসমিল্লা বলে মাটি যথেষ্ট আল্লাহ আলমিন তারপরে আবার ফেরাউনের কথা এবং ফেরাউনের হৃদায়তের জন্য ফেরাউনের জাতিকে মেসরবাসীকে হৃদায়ত করার জন্য যে মুসা আলি সালাম আল্লাপা পাঠিয়েছিলেন মুসা আলি সালামের ঘটনা বর্ণনা করছেন আমি ফেরাউনকে তাকে অর্থাৎ ফেরাউনকে আগে ফেরাউন আলোচনা চলছিল ফেরাউনকে আমি সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি আয়াতেন আমার সমস্ত আয়াত নিদর্শনগুলি মজিজাগুলি দেখিয়েছি কিন্তু সে একটি মজেজাতে সঠিক পথ পেল না হৃদায়ত হলো না কারো হাতে না মজিসা যখন নবী রসুলগণের হাতে নয় অথচ নবী রসুলগণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধা এবং তাদের কাছে ওহি আসে তারা অনেক অদৃশ্যের কথা ওহির মাধ্যমে জানতে পারে অনেক ভবিষ্যতের কথা তাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন তাদেরকে যেসব মজুদা দিয়েছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে মুসা আলি সালাম আল্লাহ উল্লেখ করেছেন কতটি মজুদা দিয়েছিলেন বলা মুসা যে সন্দেহ আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম নিদর্শন দিয়েছিলাম সুস্পষ্ট ছিল ক্লিয়ার ছিল আল্লাহকে জানার জন্য আল্লাহ রসুলকে চেনার জন্য আল্লাহ দিনকে জানার জন্য যে মুসা আলি সালাম কোনো জাদুকর না মৃত্যুক না বরং রসুল জানার জন্য আয়াত নিদর্শন যা দিয়ে আসল বিষয়টাকে জানা যায় আল্লাহ বলছেন যে সবগুলি নিদর্শন তাকে দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা প্রতিপন্ন করেছিল প্রত্যাখ্যান করেছিল ও আবার অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছে অহংকার করে এমন নয় যে অন্তরে তার বিশ্বাস হয়নি আল্লাহ অস্বীকার তো করল অথচ তাদের মনে ফেরাউন এবং ফেরাউনের দরবারীদের মন্ত্রীদের মনে তার ছিল দৃঢ় বিশ্বাস ছিল কেন তাহলে কাজ করলো অনেক সময় পাপিষ্ট মানুষ করে কি অন্তর বিশ্বাস তারপরে মানতে রাজি না জুলমে বেড়ে গেছে অন্যায় বেড়ে গেছে তার জন্য অন্যায় থেকে বিরত হতে চায় না অলুয়ান নিজেকে খুব বড় মনে করে যার ফলে আমি যদি ওর কথাটা মেনে নিয়ে যাই তোমারটা ঠিক আমারটা ভুল তাহলে ছোট হয়ে গেলাম খাট হয়ে গেলাম হার মানলাম না হার মানব না ভুল পথে আছি তারপর আমারটা কি ঠিক বলার চেষ্টা করবে এখন দলিল প্রমাণ এদিক ওদিক খুঁজবো এটাই যারা ধর্মের নামে শিরিক বিদাত করে তাদের মৌলী সাহেবরা হুজুর কাজ করে যে বাতিলের উপর আছে বাতিল জেনে ফেলেছে যেটা বেদা এটা শিরিক তারপরে এতদিন বলে আসলাম এতদিন করে আসলাম আর এত আমাদের মরিদানার ভক্ত তারা বলবে কি আমাদের এতদিন কি করছিল এতদিন কেন গুণা করেছেন না না সেই জন্য এদেরকে বোকা বানিয়ে রাখবো বুঝিয়ে রাখবো যেটা করছো সেটাই ঠিক আর খুব বেশি ডিসকাউন্ট করলে আজকাল কিছু ডিসকাউন্ট করার লোক এসছে বলছে এটাও ঠিক ওইটাও ঠিক এটা দেখবেন ও যেটা বলছে সৌদি আরব থেকে এসে ওইটাও ঠিক ঠিক ওইটা আর হ্যাঁ বুঝতে পেরেছেন এইভাবে গুমরা করে থাকে জুলমান ছোট হতে চায় না মান সম্মানের ব্যাপার হয়ে গেছে যার ফলে পাপে উদ্বুদ্ধ হয়েছে আল্লাহ উল্লেখ করেছেন সত্য গ্রহণে বাধা সত্য কথা বলতে বাধা সত্য কথা প্রকাশ করতে বাধা এগুলি বাংলাদেশের একজন বড় আলমের কথা বিশেষ কোন ব্যক্তি তার সাথে সরাসরি আলোচনা করেন বড় আলম অনেক লিখনী আছে তার আলোচনা করেছে আল্লাহ পাকে আসমা সেফাত গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকে যে আরো সে সমন্বতি সম্পর্কে আল্লাহ পাকের চেহারা আছে হাত আছে সম্পর্কে আলোচনা করা বলছে আচ্ছা, বলুন তো কোরআন হাদিস বলছে আল্লাহ পাখের ওয়াজের চেহারার কথা আল্লাহ পাখের হাতের কথা আল্লাহ পাখের রবুল আলমিনের আরো যেসব গুণাবলী রয়েছে আল্লাহ পাখে আরো সব উন্নত সব কথা কথা তো ঠিকই কিন্তু লোকে বলবেটা কি আজকে সত্তর আশি বছর এই কথাই বলে আসলাম আর এটাই প্রচার করে আসলাম এটাই আমাদের পত্র পত্রিকায় লিখে আসলাম ম্যাগাজিনে লিখে আসলাম আজকে যদি বলি তো লোকেরা বলবেটা কি নামটা বলবো না কিন্তু যেই ব্যক্তি বলেছেন তিনি বলছেন যে সরাসরি আলোচনা করা সেই বিষয় তাহলে সত্য গ্রহণে বাধা লোকে বলবে না ফেরাউনের ব্যাপারটা ওই রকম হয়েছিল খুব বড় আকার ধারণ করেছিল অন্তরে বিশ্বাস হলো মশাকে মেনে নেওয়া যায় ছোট হয়ে যাও হার মেনে নেবে আল্লাহ ফাকরুল এরশাদ যে এই জন্য মিথ্যা মনে করেছিল আর অস্বীকার করেছিল আমাদেরকে তোমার জাদু দ্বারা ওই যে লাঠি নিক্ষেপ করলে সাপে যায় হাত বদলে ঢুকে বের করলে চমকে উঠে হ্যাঁ শুভ্রহী দেখা যায় এগুলিকে জাদু বলে আখ্যায়িত করলো হ্যাঁ যে তুমি তোমার জাদু দ্বারা অথচ মনে বলছে এগুলো জাদু না তারপরে তোমার জাদু দ্বারা কি আমাদের দেশ থেকে আমাদের ভূমি থেকে আমাদেরকে নির্বাসিত করতে চাও বের করে দিতে চাও হে মুসান কি উদ্দেশ্য তোমার আমাদেরকে তাড়িয়ে দিয়ে তুমি রাজত্ব দখল করবে তাই যদি তোমার অসৎ উদ্দেশ্য থাকে তাহলে শোনো অবশ্যই অবশ্যই এর মতোই আমরাও জাদু নিয়ে এসে উপস্থিত করবো ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদা সুতরাং আমাদের মাঝে আর তোমার মাঝে একটা সময় নির্ধারণ কর মওয়েদ আজকাল আরো বড় মওয়েদ বলে অ্যাপয়েন্টমেন্টকে কি বলা হয় হসপিটাল অ্যাপয়েন্টমেন্টকে ময়েদ বলা হয় আমি তো থাকি তারপরে এমনিও কারোর সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট অমুক সময় আপনার সাথে সাক্ষাৎ হবে আপনাকে টাকা দেবো বা দেবো মওয়েদ একটা সময় নির্ধারণ করো লানুফ লেফু নাহনু ওয়ালা আন্তা যা তুমিও ভঙ্গ করবে না আমরাও ভঙ্গ করবো না আর তুমিও ভঙ্গ করবে না ফুল আমরাও ভঙ্গ করবো না এই নির্ধারিত প্রতিশ্রুতি বা ওয়াদা ওয়ালা আনতে আর তুমিও ভঙ্গ করবে না সেখানে আমরাও হাসিল হবো জাদু নিয়ে আর তুমিও তোমার জাদু নিয়ে হাসিল হবে জাদুর লড়াই চলবে আর লড়াই যে জিতবে সেই ঠিক কথা আছে মেনে নেবে তুমিও মেনে নিবে আমরাও আর এমন জায়গায় উপস্থিত মাকানান সুয়া যেটা মানুষের জন্য মধ্যবর্তী স্থল এমনি সাত্বিক অর্থ সুয়া মানে সমতল সমতল স্থল তো এই অর্থ কেউ কেউ তফসির এভাবে করেছে যেমন একটা জায়গায় আমরা আজ উঁচু নিচু না যে অল্প কিছু লোক তামাশা দেখতে পাচ্ছে জাদুর কম্পিটিশন মোকাবেলা হ্যাঁ আর অধিকাংশ লোক দেখতে পাচ্ছে না শুনে শুনে কি হলো কি হলো হ্যাঁ অমুক হেরে গেল অমুক জিতলো না না না সমতল ভূমিতে যাতে সবাই দেখতে পায় দর্শকরা যে কি হচ্ছে কে জিতছে ধারণা ছিল যে এটা হচ্ছে জাদুর যুগ আর আমার দেশে জাদু শিখিয়ে রেখেছি হাজার হাজার জাদুকরদেরকে এই জাদুর সামনে মূষা টিকতে পারে ধরিষ্ঠ করে দেওয়া মূষাকে আর মূষার এই লাঠির জাদু এই কল্পনাতে ছিল না যে কি হবে কি হতে যাচ্ছে আমার উল্টো দিকে রেজাল্ট যাবে এটা কল্পনাতে ছিল না এই জন্য সমতল ভূমিতে সবাই দেখতে পারে তফসিল দিতে পারে আর একটা হচ্ছে মধ্যবর্তী স্থলে সেন্টার পয়েন্টে সিটি সেন্টার বলা হচ্ছে না এই দামের মধ্যে সিটি যে দিক থেকে আসে দুরিয়া দিলে আসা যায় তাই না আর যাতায়াত করা সহজ হ্যাঁ তারপর সহজে আর লোক এমনি যে কোনো সময় হাজার হাজার লোক জমা হয়ে যাবে কিন্তু যদি অন্য কোনো এলাকায় করা হয় তো হ্যাঁ লোক যেতে দশ বিশ আসতে দশ যেতে বিশ আসতে বিশ না যাবে তাই না দর্শকের সংখ্যা হবে না অনেক আসবে না মাকানান সোয়া মধ্যবর্তী স্থলে এই লড়াইটা হবে জাদুর লড়াই তোমাদের সাথে আমার প্রতিশ্রুতি হচ্ছে ওয়াদা হচ্ছে উৎসবের দিবস জিনত উৎসবের দিনে মানুষ হ্যাঁ, ভালো সাত পোশাক পরে তাই না মহিলারা ভালো তাই না অলঙ্কার পরে তাই না তো যেন ঈদের দিনটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা মুসলিমদের জন্য মসজিনা এমন ঈদ এমন জিনা আর হিন্দুদের মেলা ঠালা দিন মেলা পুজো পাঠের মেলা বিভিন্ন মেলা ওগুলি হচ্ছে তাদের মসজিনা কখন কবর মাজা পূজারীদের অরসের মেলা সেটা হচ্ছে তাদের উৎসব হ্যাঁ বিদাতপন্থীদের ঈদে মিলাদ নবী আর এক তাদের মেলা উৎসব কিন্তু যারা কোরআন সন্ন্যার অনুসারী তাদের উৎসবের দিন হচ্ছে ঈদ উল ফেদর আর ঈদ উল আধা ঠিক আছে আপনাদের সাথে প্রতিশ্রুতি থাকলো উৎসবের দিবসে কারণ উৎসবের দিবসে মানুষ সকলে ছুটিতে কেউ মাঠে ঘাটে নেই কাজ করবে না সবাই ফ্রি হয়ে আছে তাই না সবাই ফ্রি আছে আসতে পারবে উদ্দেশ্য হচ্ছে যে দেশবাসী দেখুক ভালো করে আর হক মাত্রাটা স্পষ্ট হয়ে যাবে আর লোক দেখে নেওয়ার পরে আর ঠেকাতে পারবে না ফেরাও তখন আর ঠেকাতে পারবে না মানুষের অন্তরে যখন বিশ্বাস হয়ে যায় তখন টাকা দিয়েও মানুষের মুখ বন্ধ করা যায় না প্রলোভন দিয়ে আর ভীতি প্রদর্শন করেও লাঠির বলেও কখনো মুখ বন্ধ করা যায় না ঠিক না অন্তরকে পাল্টানো যায় না হয়তো মুখ বন্ধ করে দিতে যাবে কিন্তু অন্তরে বিশ্বাস হয়ে যাবে অন্তরে যদি বিশ্বাস হয়ে যায় তো যথাসাধ্য সেটা পালন করার জন্য চেষ্টা করবে আরে মিশরে হইল না ফেরাউনের কবল থেকে ফেরাউনের জায়গায় দিন পালন করবো কিন্তু যার বিশ্বাস ছাড়বো না ঠিক কিনা ইমানটা এরকম জিনিস মানুষের অন্তরে যখন বসে যায় আপনার সহি ইমান যখন বসে যাবে আপনার গ্রায় পারছেন না আপনি শিরিক বিদাত থেকে বাঁচতে অথবা বিদাতির জুলম অত্যাচার থেকে বাঁচতে হিজরত করবেন যা ত্যাগ স্বীকার করলাম কোরবানি দিলাম অনেক ক্ষয়ক্ষতি হলো আর্থিক দিক থেকে কিন্তু না দিনকে যদি বাঁচাতে হয় সহি আকিদার রক্ষা করতে হয় তাহলে আমাকে শির বিদাত মুক্ত হইতে হবে শির বিদাত মুক্ত সমাজে যদি না যাই তা আমার পরে দ্রুত আমার ছেলেমেয়েরা আবার শির বিদাত দিকে ফিরে যাবে বাস্তব সত্য কিনা আপনি শহীদিন সহি আকিদা শিখে গেছেন আর বিদাতি পরিবেশে গিয়ে থেকে গেলেন তাহলে আপনার যে ইমান মজবুত হয়েছে আকিরা শিখে সেই আকিরা শিখে শির বিদাতকে জেনে আপনার ছেলে মেয়েদের আপনার স্ত্রীর নাই আপনার স্ত্রী ছেলে বলবে আরে তোমার বাপ খুব শক্ত ছিল ও পেরেছে তোমরা পারবে না বা ছেলেরাই বলবে যা যেদিকে যেদিকে সবাই যায় সেদিকে যেতে হয় দশ যেখানে সেখানে আল্লাহ আর এত ঝুঁকি নেওয়ার প্রয়োজনটা আমি যা করছে করুক আর আমরাও করি পুজোর চাঁদা চাইলো মাজারের চাঁদা চাইলো মিলাদের চাঁদা চাইলো সবকিছুতে হাজির দশ বিশ বছরের মধ্যেই আপনি দুর্বল হয়ে পড়েছেন এখন হয়তো বেঁচে আছেন অথবা আর চলছেন আপনার কথা পরিবারে অথবা আপনি দুনিয়া থেকে বিদায় হইতে আবার আপনার ছেলেমেয়েরা সেই বিদায় শুরু এই জন্য ইসলামের একটা কোর্স হচ্ছে হিজরত করা যদি দিন পালন না করতে পারেন আপনার এলাকায় আপনার দেশে বা আপনার গ্রামে তাহলে আপনাকে হিজরত করতে হবে লাতান হিজরত মা আদু নবী করিম সাল্লামের বাণী যে হিজরত বন্ধ হবে না মক্কা থেকে মদিনার হিজরত বন্ধ হয়েছে হ্যাঁ? আর এক না জিনিস এক দেশ থেকে আর দেশে যাওয়া এক গ্রাম থেকে আর দেশে গ্রামে যাওয়া আর এক এলাকা আর এলাকায় চলে যাওয়া এই হিজরত বন্ধ হবে না ইসলামের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে মাহুতিলাল আদু যতদিন পর্যন্ত শত্রু বিরুদ্ধে সংগ্রাম লড়াই চলতে থাকে অর্থাৎ পৃথিবীতে শত্রু বাকি আছে মুশরেক আছে বিদাতি আছে পথভ্রষ্টরা আছে গোমরা আছে নাস্তিক আছে ইসলাম বিরোধী আছে ততদিন পর্যন্ত আপনাকে নিজেকে বাঁচানোর জন্য আর নিজের পরিবার বাঁচানোর জন্য হিজরত চলতেই থাকবে বন্ধ হবে না আল্লাহ আকরাবুল আলমিন এরশাদ করছেন যে মুসা আলাইসাল্লাম বললেন যে আমাদের প্রতি দশ মানে কি বলছেন আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ইয়মসিনা উৎসবের দিবস আর সময়টা দিনের মধ্যে কোন সময় বিকালবেলা রাত্রিবেলা না সকালবেলা কোন সময়টা সবচেয়ে ভালো হ্যাঁ বিকেলবেলা ভালো সারাদিন কাজকর্ম করে বা এমনি হাঁটাহাঁটি করে বিকেলবেলা মানুষ ক্লান্ত হয়ে যায় ঠিক না তাহলে এমনিতে হয়তো বিকালবেলা খেয়ে দিয়ে ঘুম চলে আসলো পেটটা ভর্তি করে ঘুম চলে আসলো আর যেতে পারলেন না হ্যাঁ হয় না হয় না দুপুর দুপুর বেলা যদি হয় একেবারে রৌদ্রের সঙ্গে যাওয়া যাচ্ছে না সকাল সকাল বেরিয়ে যান অল্প সময়ে দশটা কাজ সেরে চলে আসেন বাস্তব সময় আর যদি সকাল নয়টা হয়ে যায় গরমের দিন যা কাছে যাবো না কাম আমার হয়তো আপনাদের করে দিই যদি সকালবেলা শুয়ে গেলাম ঠিক আছে সকাল নয়টার সময় যাবো বলো সত্যি চলে আসো থাক আজকে থাক এটা একটা জিনিস আছে আর দ্বিতীয় জিনিস যেটা যে সকালবেলায় বরকত দেওয়া হয়েছে নবী করিম হাদিস এই বরকত যেমন উম্মতে মুসলমাতে আজকে আছে কেমন পর্যন্ত মুসা আলাইসাল্লাম মানাতে ছিল হ্যাঁ বুরে কালে উম্মাতি কি বকুরে হ্যাঁ নবী সাল্লাম বলেছেন সকালবেলা ঘুমাই আর তারপরে কাজের সন্ধানে সকাল নাইটে বেরোলো আর খাজার স্ট্রিটে গিয়ে দাঁড়াইলো রোদরে দাঁড়াতেও পারে না আর খাজ কাজও পাই না কথা ঠিক কিনা বলেন এখানকার দৃশ্য বুঝছে দমন যারা ফ্রি কাজ করে বা করতে নেই লোকজনকে সমবেত করা হবে কখন দোহা দুপুর বেলার আগে দোহা একটা হচ্ছে জোহর আর একটা হচ্ছে সকাল এর সময়টা হচ্ছে দোহা সকাল আটটা থেকে দশটা এই সময়গুলি দোহা আর এই সময়ের নামাজকে বলা হয় এই যে পর থেকে শুরু করে জওয়ালের আগে পর্যন্ত এই সময়ের নামাজকে সলাদকে কি বলা হয় সলাতুদ্দোহা আর দোহাকে ফার্সি ভাষায় বলা হয় চাষ এই জন্য আমাদের দেশে ফার্সির প্রভাবের কারণে এই নামাজকে আর মানুষরা কি জানে চাষের নামাজ বলে জানে সকাল সকাল যেন এই কম্পিটিশনটা হয়ে যায় এই জাদুর লড়াই হ্যাঁ, আমার সাথে তোমাদের যে প্রতিযোগিতা বা লড়াই থাকবে এটা যেন সকালবেলা দুপুর আগে আগে হয়েছে দুপুর হলে মানুষ আসবে না বিকেল হলে মানুষ রাত্রি হলো অন্ধকারে আসল সত্য উদ্ঘাটন হবে না বুঝতে পারবে না কি হলো না হলো রাতের অন্ধকারে সুতরাং হয়ে ফাতাওয়াল্লা ফেরাউন তখন ফেরাউন দরবার থেকে উঠল ফিরে গেল ফাজামা তার কলা কৌশলকে একত্রিত করল কি করে কৌশল করা যায় মশার বিরুদ্ধে দেখো অমুক শহরে এতগুলি জাদু আছে অমুক শহরে এতগুলি জাদু আছে সবকে ডাকো তারপরে ফিরে আসলো মুসা এই সময়ে উপদেশ দিচ্ছেন আম্বিয়া রসুলগণের তরিকা নিরাশ হওয়ার না কথা হয়ে গেছে জাদুর সাথে মজেজার লড়াই হবে লড়াইটা হয়ে যাক না তারপরও এখনো লড়াই না এসে এরা লাঞ্ছিত অপদস্থ না হয়ে তার আগেই যদি কোনো ভালো রাস্তা বেরিয়ে আসে এইরকম চেষ্টা করা হচ্ছে নবীগণের সন্ন্যাত আদর্শ উপদেশ দিচ্ছেন ওয়াজ শুরু করলেন এখন মৌসা আলী সাল্লামের ওয়াজ শুনলেন ফেরাউনকে ফেরাউনের মন্ত্রীদেরকে ফেরাউনের দেশবাসী কীর্তিদেরকে কাফের মুশ্রিকদেরকে উপদেশ দিচ্ছেন নসিহত ওয়াজ করছেন তাল্লাহ মুসা মুসা আলি সাল্লাম এই ফেরাউন এবং ফেরাউনের জাতিকে উদ্দেশ্য করে বললেন ওয়াইলাকুম তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের ভাগ্য খারাপ হতে যাচ্ছে আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করিবে না মিথ্যা কথা বলিবে না যে মূসার কাছে যা আছে এটা জাদু এইসব মিথ্যা কথা বলিবে না মূসা মিথ্যুক নবী নয় তার দিন সত্য নয় না তাফতারু আল্লাহ আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা বলবে না মিথ্যা রচনা করবে না না হলে কি হবে না হলে তোমাদের আল্লাহ ধ্বংস করে দেবে বেআজাব আজাব শাস্তি দিয়ে ওকাদ খাবা মানিফ তারা আর শুনে রাখো আল্লাহ পাকের নীতিমালা এই অংশটুকুতে বর্ণনা করা হয়েছে যে যুগে যুগে অকাদ খাওয়া ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যর্থ হয়েছে খাবা মানে ক্ষতিগ্রস্ত হওয়া খাবা খাসের কাছাকাছি অর্থ আর খাবা মানে হচ্ছে ব্যর্থ হওয়া উদ্দেশ্যে সাফল না হওয়া আর নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে ওইসব লোকেরা যারা মিথ্যা রচনা করেছে যারা মিথ্যার আশ্রয় নেই মিথ্যার কথা বলে মিথ্যার আচরণ করে মানুষকে ভুল বুঝাবার চেষ্টা করে অবব্যাখ্যা করার চেষ্টা করে তারাই কিন্তু ইহকাল পরকালে ব্যর্থ হবে ওকাল খাওয়া ইফতার আল্লাহ ফখরুল আলমিনের নীতিমালা তফসির কারণ বলছেন এগুলিকে বলা হয়েছে কাওয়ায়েদ কোরআনিয়া সৌদি আরবের ইজাতুল কোরআন করিম থেকে একটা সাপ্তাহিক প্রোগ্রাম আসে ওর নামে হচ্ছে কাওয়ায়েদ কোরআনি আল কাওয়ায়দুল কোরআনিয়া কোরআনই নীতিমালা কোরআনই কায়দার কারণ যে আপনি মিথ্যা রচনা করেন তাহলে ব্যর্থ মিথ্যা রচনা করেন তাহলে আপনি কখনো সফলতা লাভ করবেন না সাকসেসফুল হবেন না আল্লাহ কায়দা আপনি মিথ্যার উপর প্রতিষ্ঠিত না আপনি সত্যের উপর আছেন সত্য সবসময় জয় হবে যদিও কখনো কষ্ট হয় কিন্তু সত্যের জয় অবশ্যই হবে এই ওয়াজ শোনার পরে মানুষ যখন ওয়াজ শুনে তখন কিছু লোকের তো অন্তরে সততা আছে কিছু লোকের তো মনে গাঁথবে কথা তাই না কিছু লোক তখন আপোষে বলা বলে শুরু করবে কথা তো ঠিক বলছে মশা আমরাই তো ভুল পথে আছি ভাবতা ওষুধ করতে হবে মেনে নিয়ে বসাবে আর একবার এক ঝড়া দাও শুরু করলো এই তোমরা কাপুরুষ হ্যাঁ তোমরা মশা সাত দিচ্ছ মনে হচ্ছে তোমরা অন্যায় সাত দিচ্ছ হ্যাঁ, ঝগড়া শুরু করে দিল আল্লাহ ওই দৃশ্যটাকে এখানে তুলে ধরেছেন আমাদেরকে করছে মানুষ ভালো মানুষ আর একটা বলছে না হবে না মিথ্যা কথা তোমার মিথ্যা কথা বলছে কি হয়েছে তোমাদের ও সাথ দিচ্ছে ও আসার না তারা গোপন আলাপ শুরু করলেন তারপরে আপোষে গোপন আলাপ করে তাদের বিতনটা ঠান্ডা হলো না মূষার সাথে লড়াই করতে হবে এই জাদুর লড়াই কালু তারা বলে উঠলো ইন হাজানে না সাহিদানে ইন এটা মোহাফফ আসলে ছিল ইন না নিঃসন্দেহে হাজানে সাহেরা হাজানে না সাহেরান এই দুইজন যে আছে দুজনকে মুসা এবং হারুন আলহিমাসালাম দুইজন নবী আর রসুল হওয়ার দাবি করে এসছে দুই ভাই সিদ্ধান্ত হলো এদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বের করে দাও মিন আর দেখুন তোমাদের দেশ থেকে আরে মিশর কেড়ে নেবে আমাদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করবে আর এরা দখল করবে বেসে হেরে মা তাদের জাদুর বলি আর তোমাদের উত্তম আদর্শকে সর্বনাশ করতে চাই ধ্বংস করতে চাই নিয়ে যেতে চায় মানে শেষ করে দিতে চায় তার মানে দেখছেন কত চাকচিক্য কথা যত তাদের কথা তত বেশি চাকচিক্য তত বেশি তাদের চমকদার কথা এর কিছু উদাহরণ শুনবেন আজকাল যারা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা নারীদের ইজ্জত হানি করতে চায় ইজ্জত লুটতে চায় আর নারী স্বাধীনতার নামে ছেলে মেয়েদেরকে যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে কল কারখানা শিক্ষা ময়দান সব জায়গায় একাকার করে দাও উল্লঙ্গ করে দাও আরে উল্লঙ্গ মহিলাদের ছবি কেন দিয়ে অ্যাডভার্টাইজ করছো পুরুষদের দাও কেন কোথায় নারী স্বাধীনতা নারী স্বাধীনতা উদ্দেশ্য নাই শৈতানদের না রাতে মহিলারা কেন ঘুরতে পারবে না অসুবিধা কি তো নারী স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে আপনারা রাত আটটার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্বাধীনভাবে বেরিয়ে যাবে তার জন্য এই মহিলাদেরকে এই ইউনিভার্সিটির মেয়েদেরকে দিয়ে মিছিল করার উপায় বছর আগে নারী স্বাধীনতা যত শৈতান আছে শিরকারী হোক আর বিদাতকারী হোক আর কাফের নাস্তিক হোক ইসলামের শত্রু যে কোনো রকমের শত্রু হোক বাইরের শত্রু হোক আর ভিতরের মোনাফেক শত্রু হোক যে কথাগুলি বলি বাতিল কথা সেগুলিকে চাকচিক্যময় করে পেশ করে বেদাতপন্থীরা তাদের কবর মাজার পূজাকে পেশ করে অলি আউলিয়ার তাজিম করি আমরা আর ওয়াহাবি বেয়াদমেরা অলি আউলিয়া মানেই না রসুল্লাহ হাজের নাজের বলি রসুলের আমরা এহতরাম করি ও হক করি আর এরা রসুলের উপর দুরুদি পড়ে না আমরা মিলাদ করি মানে আমরা রসুলের উপর দুরুদ পড়ি আর যারা মিলাদ করে না এরা বেয়াদ ওহাবি মারদু হ্যাঁ না ফাতে না দুরুদ এটা বিদ্যার্থীদের কথা যে ওয়াহাবিরা নাকি মরদুদ না ফাতে হ্যাঁ ফাতে খানি কুলখানিও করে না কেউ মারা গেলে আর এই পেটের ব্যবসাও হয় না হ্যাঁ পেটের ব্যবসা হয় না ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আর না দুরুদ আর দুরুদ পড়ে না নাকি আমি এর ব্যাখ্যা একটা মাঝে মধ্যে করেছি অনেকদিন করা হয়নি আপনাদের শোনাচ্ছি আর পুরাতন ছাত্র হয়তো মনে আছে কিনা কারণ আপনারা বেশিরভাগ বলছেন এই বিদ্যার্থীরা যে এই কথাটি বলেছে এই কথাটি তাদের উপর ফিট হচ্ছে যে ওয়াহাবিরা ফাতেহা পড়ে না আর দরুদ পড়ে না এর বিপরীত বলছি যে যাদেরকে ওয়াহাবি বলছে কোরআন সুন্নাহ অনুসারীদেরকে তারা প্রত্যেক রাকাতে নামাজের ফাতেহা পড়াকে ফরজ মনে করে প্রত্যেক এমামের জন্য মক্তাদের জন্য একাকির জন্য ফাতেহা না হলে নামাজ হয় না আর এই বিরাট পন্থীর যারা মিলাদি বিদাতি আর কবর মজার পূজারী বিদাতি নবীকে আছেন আলেমুল গাইব বলা বিদাতি যতগুলি বিদাতি আছে যে শারীরিক হোক না কেন এদের কাছে এমামের জন্য ফরজ নাই শুনে রাখেন তাদের কাছে এমামের জন্য ও আছে ফরজ হচ্ছে যে কোনো তিনটা আয়াত ছোট আর ন বড় হলে একটি আয়াত যথেষ্ট আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান তকবিরে তাহরিমার পরে সুন্নতি হলো ওটাও যদি না পড়ে আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান তাদের মজাবে ফেকা হেদায়া কদুরিতে নামাজ হয়ে গেল হ্যাঁ কে বেশি প্রত্যেক রাকাতে যাদেরকে ওয়াহাবি বলছো মানুষকে বিভ্রান্ত করার জন্য দূরে সরিয়ে দেওয়ার জন্য হক থেকে কোরআন হাদিস থেকে তারাই ফরজ মনে করে তোমরা তো ইমামের জন্য ওয়াজিব আর বাকি মুক্তাদের জন্য নিষেধ মুখ আগুন দেওয়া হবে জাল করেছে তারা আদিশ জাল জাল আদিশ করেছে বুঝতে পেরেছেন কথা ফাতে আগাতেই পড়ে তারা দুরুদি নেবেন যাদেরকে মহাবি বলা হচ্ছে তাদের কাছে নবীর নাম যতবার আসুক এক মজুরি মজলিসে সাল্লাল্লাহু পেশ করা আর যে কোনো কম পক্ষে একবার পড়া ফরজ যে আল্লাহ হামদোসানা প্রশংসা হয় না এমনকি আপনাদের এমনি মিটিং এর মজলিস দুনিয়ার মিটিং খেতে বসছেন সেখানে দুনিয়ার সব গল্পই হলো না আল্লাহ প্রশংসা আসলো না রসুলের উপর দুরুদ আসলো তাহলে তাতে কোনো বরকত নেই ওই খাবার পার্টিতে বরকত নেই ওই মিটিং এ বরকত নেই ওই রকমের অনুষ্ঠানে বরকত এটা আমরা বিশ্বাস করি এটা তাদেরকে অভাবী বলছো কোরআনের অনুসারী তারা তারা বিশ্বাস করে সুতরাং তারা প্রত্যেকটি ক্ষেত্রে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে নবী করিম সাল্লাম নাম আসলে সাল্লাহ আলী সাল্লাম বলি পক্ষান্তরে বিদ্যার্থীদের বয়স হ্যাঁ হুজুর বলেছে হুজুরে পাক বলেছেন নবী পাক বলেছেন আর শোনান ওদের হ্যাঁ? হ্যাঁ প্রিয় নবী বলেছেন নবীজি বলেছেন নবীজি দেখো বেশি আর হ্যাঁ, নবীজি বলেছেন হ্যাঁ? আল্লাহর হাবিব বলেছেন একেবারে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলার তৌফিক আর তারপরে তোমরা করো না আমরা করি তোমরা দূরত করো না ওহাবি যারা তারা দূরত করে একবারে জুমা মসজিদে মদিনা ইউনিভার্সিটির ছাত্র বসছিয়া আর বাংলাদেশি এক ভাই দেশ থেকে এসছে আসার পরে পাশে বসলো আগে থেকে এসে একটু কোরআন সুরা কাহ পড়ছি ওই সময় এসে খুদবা শুরু হয়নি সে পাশে এসে বলছে আচ্ছা বলেন তো আপনার কি থাকেন কি করেন কথাবার্তা মদিনে পড়ি আমরা পড়াশোনা করি মদিনা ইউনিভার্সিটিতে আচ্ছা ওয়াহাবিরা নাকি দূরত পড়ে না তা নিয়ে যদি বলে না পড়ে বিশ্বাস না হইতে পারে বলে আমার পাশে বসেন আর খুদবাটা শোনান খুদবার পরে আপনার সাথে কথা হবে খুদবাটা একটু মন দিয়ে শুনবেন কিন্তু খুদবাটা পাশে শুনলাম খুদবা হলো শেখ হুজাইফি হাফিজা উল্লাহ তার খুদবা ছিল আলী আব্দুর রহমান হুজাইফি মশুর যিনি ইমাম বলেন ইমামুল হারমিন তিনি মক্কাতেও অনেক বছর ধরে তারাই পড়ে যেতেন এমামতি করতেন আর মদিনা দুই হারামে যে এমামতি করে তাকে এমামুল হারামাইন বলা হয় মানে আরাম শুধু না এমামুল হারামাইন যদি বর্তমান যুগে বলা হয় তো হুজাইফি হাফিজ বলা হোজাইফি সাহেবের খুদবা ছিল খুদবাতে শুরুতে আল্লাহ হামদুসানা সন্মতি যে খুদবাতুল হাজা তারপরে দুরুদ পড়লেন আবার শেষে আল্লাহ ওসাল্লি ওসাল্লিম আবার পড়লেন খুদবা শেষ হলো বললাম যে খুদবা শুনলেন বুঝলেন বুঝলাম না তবে দুরুদটা তো বুঝতে পারছেন সালাদ সালাম শব্দটা এসছে না আসেনি ছেঁতা হ্যাঁ, তো আসেনি এত এসছে বলে ইনি তো বড় অভাবই আপনাদের কাছে যে মদিনার মসজিদে নগরী এমন তো বড় অভাবী তো উনি তো কতবার সাল্লাহ আলি সাল্লাম পড়লেন নবীর উপরে দরুদ পড়লেন আর আয়াত তো আপনারা শুনেছেন কারণ বিদাকি বিলাত মহফিল ইন্নাল্লাহ মালাইকা তাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারা তো পড়ে ভিডিও শুনেছেন না শুনবেন শুনেছি বলেন দেখি দরুদ পড়লেন না পড়লেন না হ্যাঁ কথা তো ঠিকই তাহলে তো আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে আমাদের হুজুরা আমাদের হুজুরা তাহলে তো আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে যে ওয়াহাবি সৌদি আরবে কেউ দূরত পড়ে না রবিকে মানে না বুঝতে পারলেন তাহলে না বিদাতি মারদুদ না নামাজে সুরা ফাতেহা না দুরুদ নবীর নাম আসলে কোথায় ছিলাম তফসিরে হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা কথা লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ বলছিলাম যে যত ভ্রান্ত গুমরা তারা তাদের সাইনবোর্ড কিন্তু খুব চাকচিক চমকদার রাখে এই ফেরাউন তাই করেছিল এটা ফেরাউনই শুননা দেখো এই তোমাদের উত্তম আদর্শ উত্তম ধ্বংস তোমরা উত্তম পন্থায় উত্তম সেটাই তরিকা ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় আজমাও সুতরাং একে ছাড় দেওয়া যাবে না সুতরাং তোমাদের কলা কৌশল একত্রিত করো যা পারো যেখানে আছে যাত করতে ডাকো তারপরে তোমরা এসো সারিবদ্ধ লাইন ধরে হাজার হাজার এই জাদুঘর জমা হোক আর আজকে যে বিজয়ী হবে সেই কিন্তু সফল কাম আজকে যে বিজয়ী হবে সেই কিন্তু সফল কাম আর ফেরাম ভাবছে আজকে আমরা বিজয়ী হব সুতরাং আমরাই সফল কাম কিন্তু আল্লাহ পাক যে কাকে বিজয়ী দান করবেন সে তো আল্লাহ পাকের হাতে তাই না তো কে উপরে হলেন ইস্তালা হ্যাঁ, মুসা আলি সাল্লাম বিজয় লাভ করলেন তিনি দুনিয়াতে আখেরাতে সফল কাম মুসা হারুন আলী আসসালাম তারপরে তারা বলল এখন হাজির হইল সেই এর দিন নির্ধারিত দিন ছিল আর সময় যেটা ছিল সে সময় হাজির কালু আমুসা তারা বললো হে মোসা জাদুঘর হাজার হাজার জাদুঘর সেই যুগটা জাদুর যুগ ছিল জাদুতে এত তারা পটু ছিল পারদর্শী ছিল যে আজকে মনে হয় এরকম জাদু আছে কিনা যেই যুগে যেই শক্তি মজবুত থেকেছে বাতিল শক্তি সেই যুগে ওই রকমের মজেজাদি দিয়ে আল্লাহ ফকরবুল আলম আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহামের জামানায় পুটু ছিল লোকেরা কাব্য রচনায় খ্যাতি লাভ করেছিল আরব কবিরা হ্যাঁ, কবি ছিল সেই সময় মোহাম্মদ অলঙ্কার যুক্ত ভাষার মজিজা আল্লাহ চ্যালেঞ্জ কোরআন করা হবে বিশ্বাস না করো মিসলে একটা সুরা নিয়ে এসো আয়াত নিয়ে এসো দশটা দশটা আয়াত নিয়ে এসো পারিনি তারা তুমি নিক্ষেপ করবে তোমার লাঠি তোমার আন্না কোন আলকা নাকি আমরা সর্বপ্রথম নিক্ষেপ কে আগে ফেলবে বলো কোনটা বেশি ভালো হবে দেখি আগে বিরোধীদের দৌড় দেখি না হ্যাঁ? যারা দৌড় কম্পিটিশনে বা ঘোড়া কম্পিটিশনে বা সাইকেল যে কোনো কম্পিটিশন প্রথম দিকে আস্তে আস্তে চলে ধীরে ধীরে ধীরে ধীরে দেখি তার কতটা দেখি আছে ক্ষমতা আছে দেখি আর দেখে না পরে তখন যারা জিতার তারা শ্রেষ্ঠ নেয় হ্যাঁ জি জি তো <coughs> মুসাল কালা মুসাল বলে বা আলকু বরং তোমরাই নিক্ষেপ করা আগে তোমাদের চালু ফেলা ফাইদা হেবাল তাদের প্রত্যেকের হাতে একটা করে রশি আর একটা করে লাঠি হাজার হাজার চালু তাদের হেবাল তাদের ওয়াইসি হচ্ছে এসি তাদের লাঠিগুলি আলি সাল্লামকে মনে হচ্ছিল খেয়াল থেকে বুঝেন তো কেমন খেয়াল আপনার দেখতে মনে হচ্ছে মাটির গুলিকে রসগোল্লা বানিয়ে দিল কিনা আসলে রসগোল্লা বানায় বুঝছেন না এই জন্য ইউহাইয়া বলে বলা কোরআনের আল্লাহ বলেছে কত সুন্দর ভাষা ভাষা দিয়ে বুঝতে পারছেন যে জাদুর জাদুর মর্মটা কি হচ্ছিল তাদের জাদুর লাঠির জাদু করেছে জাদু করেছে সুতরাং জাদুর কারণে আন্না দৌড় ছুটোছুটি সাপ হয়ে ছোটাছুটি করছে বড় বড় সাপ হয়ে ছোটাছুটি করছে মানুষ মানুষ হিসাবে এরকম সাপ যদি একটা সাপ না শত শত সাপ ছোটাছুটি করে তো ভয় লাগবে না লাগবে না আর মুসা আলী ইসলাম নবী হলেও তিনি মানুষ ছিলেন সমস্ত নবী রসুলগণ কি ছিলেন মানুষ ছিলেন তারা ফেরেস্তা ছিলেন না ফেরেস্তা নুরের পয়দা মানুষ কিসের পয়দা মাটির পয়দা সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মাটির পয়দা সেই সময় মুসা আল ইসলাম মনে ভীতি সঞ্চারিত হয়ে ভয় লেগে উঠল আউজাসা সৃষ্টি হল ফিনাফসি তার মনে ফিফা ভয় মুসা আল ইসলাম মনে ভয় সৃষ্টি হয়ে গেল কল্লা তখন আল্লাহ আল্লাহ পাক তো আমাদের কথা জানছে যে ভিতরের অবস্থাটা কেমন তাই না আল্লাহ বলছেন লা ভয় করি না ওই হচ্ছে সাথে এখনো বলছি তুমি আজকে বিজয়ী হবে নিঃসন্দেহে আলা আগে একটু আগে হ্যাঁ? আফলাহা যে আজকে বিজয় লাভ করবে সেই কিন্তু আজকে সফল কাম সাকসেসফুল হবে এরকম কথা ছিল আল্লাহ বলছেন ইন্না তুমি আজকে আলা হবে আর এরা কি হবে আসফাল নিচে নেমে এদের মালা নিচে হয়ে যাবে কেউ কেউ বলছেন না মুসা আলি সাল্লামকে এই ভয় লাগেনি যেগুলো সাপ আর সাপ হয়তো খেয়ে নিবে বা ক্ষতি করবে এরকম ভয় লাগেনি যদিও মানুষ হিসাবে ভয় লাগে স্বাভাবিক কিন্তু তার বলছে না ওই ভয় লাগেনি ভয় কি তাহলে ভয় যে আল্লাহ এত হাজার হাজার সাপ এই দেখে দর্শকরা তো প্রভাবিত না হয়েছে আশঙ্কা করছি এমন প্রভাবিত হয়ে যাবে যে তারা হতমম্বায় বলবে এটাই ঠিক আর আজকে যদি এটাই ঠিক দর্শকরা বলে দেয় তাহলে আর আমার দিন মানুষের কাছে পৌঁছানো যাবে না এই ভয় ছিল এটাও হইতে পারে আল্লাহ বলছেন ও আলকে মাফিয়া মেয়ে তোমার ডান হাতে যা আছে তুমি লিখে পাও ফেলে দাও তালকাফ মাসানাও আর অগ্রিম আল্লাহ বলে দিচ্ছেন যে যা তারা করেছে জাদু সবগুলিকে এই তোমার এক লাঠিতে এক লাঠি সাপ হয়ে কি করবে গিলে ফেলবে এর মানে হচ্ছে গিলে নেওয়া গিলে ফেলবে তোমার এই লাঠি যা কিছু এরা করেছে যত এইসব কাজ দেখালো আর জাদুর তাদের যেটা বলা হচ্ছে যে প্রভাব দেখালো সবকে গিলে ফেলবে ইন্নামা সাহেব নিঃসন্দেহে এরা যা করেছে তা হচ্ছে জাদুকরের কৌশল জাদুঘরের এটা হচ্ছে কৌশল আর যেখান থেকে আসুক না কেন হাইসু আতা যেখান থেকে আসুক না কেন জাদুঘর কখনো সফল কাম হতে পারে না এটা কায়দা যে জাদুঘর যারা বান মারে যারা জাদু করে তারা কখনো সুখ শান্তি পায় না শেষ পরিণাম খুব খারাপ অবস্থায় ধ্বংস হয় কারো জাদুতে ধ্বংস হয় না হলে যে কোনো ভাবে ধ্বংস হয় ও পায়খানায় গিয়ে মরে খুব খারাপ অবস্থা দুনিয়াতে হয় আর আখেরাতে তো আছেই তাদের জন্য আল্লাহ ফাকরুল আলমিনের মহাশাস্তি এটা কোরআনে কারিমের কায়দা যে জাদু কর যতই দাদাগিরি করতে দেখেন যতই দাপট দেখেন জাদু যেখান থেকে আসুক না কেন যেই রকমই জাদু করুক না কেন জাদুকর কখনো কি পায় না কামিয়াব হয় না সফল কাম হয় না এই জন্য কখনো জাদুকে ভয় করবেন না তবে জাদু থেকে প্রতিরক্ষার জন্য অগ্রিম কিছু ব্যবস্থা আছে সকাল সন্ধ্যার জিকির আজকার শুয়ার আগের জিকির আজকার দীর্ঘ সময় না পাক না থাকা খুব বেশি রাগান্বিত বদমেজাজ না হওয়া এইরকম প্রতিরক্ষাগুলি আপনার থাকতে হবে আমার একটা অনুবাদ আছে সুন্দর একটা বই মিশ্র লেখা কোরআন মহাদিসের আলোক জাদুর চিকিৎসা ওতে আপনি পাবেন জাদু যে কোনো সময় মানুষকে অ্যাটাক করতে পারে না হলে ভালো মানুষদেরকে বাঁচতে দিত না সই মানুষদেরকে বিদাত বুদ্ধি তো অধিকাংশ জানত বাঁচতে দিত না জাদুর আশঙ্কা থাকে বা জাদু লেগে গিয়ে থাকে সাহেব আতা বারবার করে পড়েন আর নিজের শরীর নিজেই দম করেন বা অন্যরা যারা করতে পারছেন না তার উপর দম করে পানিতে জৈতুন তেলে দম করে দেন ব্যবহার করুন এই একটি আয়াত যে আয়াত দিয়ে জাদুর চিকিৎসা আপনি করতে পারেন এগুলি হচ্ছে কোরআন সুন্নার চিকিৎসা তবে তাবিজ করা তাবিজ করা হচ্ছে সে এই আয়াতকে লিখে দেবেন আর তাবিজে ভরিয়ে দেবেন বলছে যে এটা ব্যবহার করো এটা যাইজ না সে যখন সবগুলিকে গিলে ফেলল জাদু করা বুঝতে পেরেছে যে নিঃসন্দেহে জাদু না একটা জাদুতে হাজার হাজার এই জাদুগুলিকে গিলে ফেললো আর আমাদের চেয়ে বড় জাদুকর এই মেসরে হতে পারে অসম্ভব কথা তাহলে নিঃসন্দেহে মুসা যা দেখেছে এটা জাদু নয় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে সুতরাং এর সামনে আর বাড়াবাড়ি করা যাবে না এখন মেনে নেওয়াতে সার্বিক কল্যাণ আছে এখন মূসাকে মেনে নেওয়া কে মেনে নেওয়া মূসা রবকে মেনে নেওয়া ইমানই আছে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ আছে ফিরাউনকে ছাড়ো আল্লাহ কি করতে পারেন সকালবেলা যারা ছিল শত্রু সন্ধ্যা হওয়ার আগে আগে তারা মুসা আলি সালাম কি হয়েছে মিত্র দোস্ত বন্ধু হয়েছে সকালবেলা যারা ছিল কাফের হ্যাঁ, বড় কাফের ওরা শুধু মুসলিম মমিন হয়নি শহীদ হয়েছে শাহাদাতের মর্যাদা পেয়েছে কারণে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে কত দ্রুত মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে অন্তর মালিক আল্লাহ এই জন্য নবী করিম সাল্লাম খুব বেশি বিউক্ত নাই আকুল বেশি বেশি দোয়া করতে আল্লাহ মুকাল্লাবুল আল্লাহ আমার হৃদয়টাকে আমার অন্তরটাকে তোমার দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখা সেই সময় যত জাদুকররা ছিল সাহেল বহু বছর সাহারা জাদুকররা শেষদায় লুটিয়ে পড়ল অবনত হয়ে আর এই কথা বলতে লাগলো আমার নামে রব্বে হারুনা রবের প্রতি কেন হারুন মুসার রবের কথা বললেন জাদুকররা যদি বলতেন যে আমার নামে রব্বে না আমাদের রবের প্রতি ইমান নিয়ে এসেছি হয়তো না হইতো না হইতো না কেন হইতো না কারণ তাদের রবের দাবিদার ফেরাও আর তারাও ধারণা করতো যে আমাদের অধিপতি লালন পালন কর্তা এ হচ্ছে ফেরাউন বলতো আনা রব্য আলা মা হ্যাঁ, আলিম আমি করেছি চাষাবাদের সুব্যবস্থা আমি খাদ্যের ব্যবস্থা খাদ্য সরবরাহ আমি করছি তাহলে আমি ছাড়া তোমাদের রব আছে কোথায় তারও ধারণা ছিল লোকেরা ভাবতেছে আমাদের রবকে সেজন্য আমাদের রবের প্রতি ইমান নিয়ে এসছি বললে ইমান হইতো না এমন কথা বলতে স্পষ্ট হয়ে যায় যে কোন রবের প্রতি ইমান নিয়ে এসছে আর তিনি হচ্ছেন তিনি সকলের কালাও এখন কিছু এটা করতে হবে যখন কোনো কিছুতে তদবির হবে না এখন বল প্রয়োগ করা জালেমদের হ্যাঁ ভ্রান্তদের গুমরা পথভ্রষ্টদের চরিত্র হচ্ছে এইরকম যখন আপনাকে এদিক সেদিক করে কোন রকম ঠেকাতে পেল না পারল না তখন বল প্রয়োগ করা শুরু করল হ্যাঁ, আজকাল বেশ কিছু বিদাতিরা বাংলাদেশে এখন থানার আশ্রয় নিয়েছে থানা গিয়ে কেস করছে এরা এসে এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে এরা হচ্ছে অমুকের অনুসারী এরা হচ্ছে সন্ত্রাসী এসব মিথ্যা কথা আল্লাহর লানত কাজেবিনদের উপর কোরআনের ভাষায় লানাতুল্লাহ কাজেবিন মৃত্যুদের আল্লাহকে লানত হোক এইভাবে তারা কেশ করে হয়রান করার চেষ্টা করছে সহি আকিদার ভাই বোনদেরকে কেন পেরেশান হয়ে গেছেন না এদেরকে আর থামানো হলো না এখন তো গেল সব যা পূর্বপুরুষ থেকে নিয়ে মানুষের তৈরি করা শিল্পীদারদের ধর্ম নিয়ে বসে আছে তা তো গেল মাজার তো গেল আর কীর্তন্ত্র তো গেল আর মজাবের অন্তত তো গেল যা আমরা নিজেরাই ফরজ করে ফেলেছি আল্লাহ ফরজ করেন না বেশ কিছু ঘটনা এখন নতুন নতুন হচ্ছে এরকম আর আলহামদুলিল্লাহ এক থানায় আমরা তাহলে প্রতিভাস পড়েছেন এক থানাতে আলহামদুলিল্লাহ আমার সৈয়াকিদের বাইরে জিতেছে কোর্টে আদালতে সৈয়াকিদের বাইরে জিতেছে না মানুষের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে সুতরাং কেউ রফেদের করে আমি যদি বলে নামাজ পড়তে দেবেন না এটা চলবে না ওদেরকে যদি নামাজ পড়তে না দেন ওদের চরম ক্ষতি হবে সুতরাং তাদের ব্যক্তি স্বাধীনতা দিতে হবে ইবাদত বন্দীর ক্ষেত্রে তোমরা তোমাদের মতো নামাজ পড়ো ওরা ওদের মতো নামাজ পড়ো আলহামদুলিল্লাহ তো বাতিল পন্থীরা এইসব কোর্টের আশ্রয় নিয়েও এখানে কেউ সফল কাম হতে পারছে না এখনো আমি অনুমতি আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পূর্বেই তোমরা ইমান নিয়ে আসলে তার মানে যদি ইমান নিয়ে আসতে হয় তো আমার পারমিশন লাগবে আমার পারমিশন ছাড়া মিশনে বাস করবে আর কিভাবে ইমান নিয়ে আসলেন তাহলে ব্যাপার অন্যরকম আছে এই তোমাদের গুরু তোমাদের গুরু তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে তোমাদের ওস্তাদ আসলে হ্যাঁ ওস্তাদেরকে আমি মোখারামি করবো সেই জন্য আমার সাত দিলেন এক রোগ প্রতি ইমান নিয়ে আসলে এই কথাটি বিশ্বাস করে বলেছিল না আসলে বিশ্বাস ছিল না বলছিল অনবিশ্বাস ছিল না ফেরাউন ভালো করে জানছিল যে এই জাদুকররা কখনো মুসার কাছে যায়নি অনেকের দেখায় হয়নি তো মুসা কখন জাদু শিখল তাহলে অনেক সময় বদ প্রকৃতির মানুষ জেনে শুনে ডাহা এরকম মিথ্যা কথা হ্যাঁ, যেটাকে সাদা মিথ্যা হয় হ্যাঁ মিথ্যা বলে কথা বুঝলেন সাদা চুট কথা মিথ্যা কথা বলে এটা হচ্ছে ফেরাউনি চরিত্র আল্লাহ এই তোমাদের এই তোমাদের গুরু যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাই তার প্রতি আসলে আচ্ছা থামো ফালাউকাতি আন্না আর আরজলাকুম ইন খেলাফ সুতরাং অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে পাগুলিকে উল্টো করে কেটে দেবে ডান হাত যদি হয় তো বাম হ্যাঁ আর যদি বাম হাত হয় তাহলে ডান পাইটা হচ্ছে মেন খেলাফ এইভাবে কাটবে একটা হাত একটা পা এইভাবে কেটে দেবো আর চিরতর তোমাদের শিখিয়ে দেবো শুধু তাই নয় কফি আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে খেজুর গাছে শুলে চড়াবো খেজুর গাছে ঝুলিয়ে দিয়ে শুলে চড়ায় মানে শুলে যেন বলা হয় এই যে শুলি যে খ্রিস্টানরা এর পূজা করে কি আর অবশ্যই তোমরা জানতে পারবে বুঝতে পারবে কে আমাদের মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি দিতে পারে আর কার শাস্তি বেশি স্থায়ী এমন শাস্তি দেব না যে এরকম শাস্তি জীবনে শোনি যে কারো হয়েছে বড় প্রয়োগ করা এটা হচ্ছে সমস্ত বাতিল শক্তির শেষ অস্ত্র নবী করিম সাল্লামের সাথে এটাই করেছে প্রলোভন দিয়েছে হ্যাঁ প্রথম ঠাট্টা বিদ্রুপ করেছে মজা করেছে তাতে হয়নি হেউ প্রতিপন্ন করেছে এই পাগল পাগল আপনাদের এরকম গ্রামে গেলেন প্রথম একজন দুজন পাগল পাগল যে পাগল পাগল করে রইল না তাহলে বলবে যে না তোমারটাও ঠিক আমাদেরটাও ঠিক তাহলে আমরা বেশি সংখ্যা গরিষ্ঠ মেজরিটি বেশি না আমাদেরটা বেশি ভালো হ্যাঁ সমঝোতা বিষয়টা বুঝতে পেরেছেন তাতেও যদি না হয় তাহলে তখন এই আরব কোরেশরা নবী সাল্লাহ আলী সাল্লামের চেষ্টা করেছিল আর হ্যাঁ? আর এই ফেরাউন যা করেছিল এটা হচ্ছে বাতিল পন্থীদের চরিত্র যুগি যুগি যে কোনো বাতিল পন্থী কালু জাদুকররা থেমে গেল অন্তরকে ফেরানো যায় না সুলহান অন্তর যে জয় করে নিল কামিয়াব অন্তরের উপরে যার রাজত্ব চলে তাকে কেউ ঠেকাতে পারে না যে জন্য আবদুল্লাহ মোবারক সম্পর্কে কোনো একজন সেই যুগের আলম করেছেন আবদুল্লাহ মোবারক এসছেন এলাকায় গুরুতে হাজার হাজার লোক তার পিছনে ডানে বামে পিছনে ছুটছে সাধারণ মানুষ কোথা থেকে থেকে বাগদাদে গেছে এ কে সে আমিরুল ফিল হাদিস হাদিসের আবদুল্লাহ আরে আমরা যখন রাস্তায় নামি তখন লোকজন সব লুকিয়ে যায় কোন লোক দেখবো রাস্তা ক্লিয়ার একটা লোক খুঁজে পায় না আমাদের থেকে সালাম করার জন্য আসে না অথচ আমরা দেশের আমিরুল মমিন আমাদের কাছে গতি আছে খেলাফত আছে রাষ্ট্রের ক্ষমতা আছে আর এ লোক কি আবার এই ফকির মতো একটা লোক ছেঁড়া ফোটা জামা হাজার হাজার লোক পিছনে ছুটছে তখন বলেছিলেন দরবারের কেউ জানেন সে রাজত্ব করে মানুষের হৃদয়ের অন্তর হ্যাঁ। তাদের গর্দনের উপর তাদের বডির উপর শরীরের উপর রাজত্ব করো তো শরীরের উপর রাজত্ব করে অন্তর যদি সোজা না হয় তোমার দিকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না কখনো ঘৃণা ভরে হয়তো তোমার কথা শুনবে কিন্তু অন্তরের ভালোবাসার সাথে তোমার কথা শুনবে কিন্তু একজন আলেমে দিন কোরআন মহাদিসের অনুসারী কোরআনে মহাদিসের প্রচারক তার সাথে যতটুকু শরীর দ্বারা করবে ততটুকু অন্তর দ্বারাও করবে শরীর দ্বারা যদি সম্ভব না হয় মেহনত পরিশ্রম দ্বারা সম্ভব না হয় তো অন্তর দিয়ে অবশ্যই যে যেখানে থাকুক না কেন অবশ্যই মহাপত করবে এবং অন্তর থেকে দোয়া বেরোবে এই হচ্ছে ইমানি বন্ধন আল্লাহ আলমীর যুগ যুগ মমিনদেরকে দান করেছেন তো ফেরাউন মানুষের বডির ওপর রাজত্ব করত আর মুসা আলি সালামের রাজত্ব মানুষের জাতকর্তের অন্তরের ওপর চলে আসে জয় দিয়ে দিলেন জাদুকররা যে ইমান নিয়ে এসেছিল তারা বললেন আমাদের কাছে যে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে এসছে এর ওপর এই ফেরাউন হে বাদশাহ আপনাকে আমরা কখন অগ্রাধিকার দেব না আপনার কথাকে অগ্রাধিকার দেব আপনাকে মানবো আর স্পষ্ট দলিল প্রমাণটা আমাদের কাছে প্রমাণ হয়েছে মূসা হক পথে সত্য পথে তাদের তাকে ছেড়ে দেব তার আদর্শ ছেড়ে দেবো এটা হবে আপনাকে প্রেফার করতে পারি না যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সেই আল্লাহ শপথ করে যে আপনাকে আপনাকে মূসার উপর প্রাধান্য দিতে পারি না কখন আপনার প্রাধান্য আর কেউ কেউ তফসিল করেছেন এটাও ঠিক অর্থে যদি বিরোধ না থাকে তো কোনো অসুবিধা নেই সেটা তফসিল করে বলছেন লানু সে রাখা জাদুঘর যারা মমিন হলো তারা বলবে সে রাখা হে মানুষরা হে ফেরাউন আপনাকে প্রাধান্য দিতে পারবো না আলামা জাহান মিনাল ওই সুস্পষ্ট দলিল প্রমাণের যা আমাদের কাছে চলে এসেছে আগত হয়েছে ওয়াল্লাযী ফাতারা সেই সত্তা সে আল্লাহ পাকের উপর সে আল্লাহ পাকের প্রতি ইমানের উপর যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাকে মেনে নেওয়া মানে আল্লাহকে উপেক্ষা করা সৃষ্টিকর্তাকে উপেক্ষা করা এটা হইতে পারে না যে আল্লাহকে বাদ দেব আর আপনাকে মানব এটা হইতে পারে আপনাকে কখনো প্রাধান্য দিতে আপনি আমাদেরকে জবাই করবেন চুলে চড়াবেন হাত পা কাটবেন ফাঁকবে মা আন্তা কাজ আপনার যা সিদ্ধান্ত করে ফেলবেন ফাঁকবে মা আন্তা কাজ এরকমই যে ফাঁসনা মাতা যা মনে লাগে আপনি করেন কি করবেন আপনি দুনিয়াই তো করবেন আর কি করে নেবেন দুনিয়া খারাপ করবেন আপনার দিন খারাপ আপনি আমাদের দুনিয়া খারাপ করবেন আপনার আখেরাত খারাপ করবেন জি হাজ্জাজ বিন ইউসুফকে প্রখ্যাত তাবিন তাকে শেষ যখন জবাই করেছিল সেই সময় বলেছিলেন দেখো না এটা হাজার বিন ইউসুফের ঘটনা এটা হচ্ছে হাজার বিন ইউসুফেরই আবদুল্লাহ বিন জুবাইরকে যখন শহীদ করেছিলেন এই জালেম শহীদ করেছিল এই হাজার বিন ইউসুফ মক্কাই আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালাম সাহেব সেই সময় এই আবদুল্লাহ জুবাইরের মা কে আসমা মেয়ে আসমা তিনি বলেছিলেন যে তুমি আমার ছেলের দুনিয়া খারাপ করেছো আর আমার ছেলে তোমার আখেরাত খারাপ করে দিয়েছে কি করেছো তার জানটা নিয়ে নিয়েছো মেরে ফেলেছো হ্যাঁ ঝুলিয়ে রেখেছো লাশ নামাতে দিচ্ছ না হ্যাঁ দাফন করতে দিচ্ছ না দুনিয়া খারাপ করেছে মরে গেছে তারপরে যে আজাব শাস্তি বা কিছু আটের পাই তাই না কিন্তু তোমার আখেরা যা তোমার আখেরাত খারাপ করে দিয়েছে আমার ছেলে আখেরাতে কঠোর শাস্তি তোমার জন্য অপেক্ষায় রয়েছে মরলেই হইল তাই না এই কথা যদি সালেমদের বা প্রত্যেক মানুষের স্মরণে থাকে কখনো বাড়াবাড়ি করবেন আপনি কারো দুনিয়ার ক্ষতি করবেন আপনি আখেরাতের ক্ষতি করবেন কারো চাকরির ক্ষতি করবেন কারো ব্যবসার ক্ষতি করবেন কারো বাড়ি ঘরের ক্ষতি করবেন আপনার আখেরাতের ক্ষতি করবেন কেন করবেন আপনি আপনি টেম্পোরারি কিছু ক্ষতি ক্ষতি করলেন আপনার পারমানেন্টের ক্ষতি করে দিলেন তাই না এই উপদেশটাই মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কারো ক্ষতি করবেন না ফাকদের মা আন্তাকা সুতরাং তোমার যা করার তুমি করো ইন্নামা তাতুদি হাজিল হায়াতার দুনিয়া তুমি তোমার চূড়ান্ত ফেসলা করতে পারো এই পার্থিব জগৎ দুনিয়া যা করার তুমি করতে পারো মরে গেলে কিছু করতে পারো না আমরা কিছু করবো মেরে ফেলবে তারপর আর কি করবো কিছু করতে পারবো আখেরাত খারাপ আলোচনা করতে পারবে জান্নাত ইনশাআল্লাহ তারা অবদারিত দিনের উপর আছে সত্য দিন পেয়ে গেছি নিঃসন্দেহে আমরা ইমান নিয়েছি আমাদের রবের উপর লিয়াফির আলানা খাতায়ানা যাতে করে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি গুণাগুলি মাফ করে দেন অমা আর জাদু করতে যে তুমি বাধ্য করেছো তাও যেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহর কাছে গুণার মার্জনা কামনা করা তওবা করা ওল্লাহ খাইরু আবকা আর আল্লাহ পাক সর্বোৎকৃষ্ট আল্লাহ পাক হচ্ছেন স্থায়ী তোমার স্থায়ী নয় হ্যাঁ তোমার সবচেয়ে প্রবল শক্ত নয় বরং আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ আর আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ সব সময় আছেন থাকবেন সুতরাং আল্লাহকে ভয় করো আমাদের প্রাণ নাশ করবে তাতে আমাদের যায় আসে না ইন্না হুমাইয়াতে রব্বাহু মুজরিমান শুনে রাখো যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে কাছে আসবে হয়ে অপরাধ হয়ে তার জন্য রয়েছে লায়ামু তো না মরণ হবে না বেঁচে থাকবে এমন কথা মরণ হবে না বুঝলাম জাহান্নামে জাহান্নামে যাওয়ার পরে আকাঙ্ক্ষা করে মত আসবে না কিন্তু ওয়ালাইয়াহিয়া আর প্রাণও থাকবে না তো প্রাণ না থাকলে কষ্ট পাবে নাকি হ্যাঁ কি অর্থ তাহলে শুধু এখানে না আরো আপারাতে হ্যাঁ, লায়া মন্দ ফিয়া ওয়ালাইয়াহিয়া জাহান গিয়ে না মরবে না বাঁচবে হ্যাঁ, হ্যাঁ। শোনেন আমরাও আজকাল ব্যবহার করে থাকি এরকম অলঙ্কারযুক্ত ভাষা যদি খুব কষ্টে থাকেন বলছে ভাই যা না মরেছি না বেঁচে আছি খুব কষ্টে আছে খুব কষ্টে আছে শান্তি নেই বলছে ভাই না মরেছি না বেঁচে আছি এই অবস্থা আছে তার মানে কি এই জীবন বেঁচে থাকার জীবন নয় শান্তি নেই লায়া মতো ফিয়াবালায় ওখানে হায়াত থাকবে কিন্তু শান্তির হায়াত নেই সেই হাত হচ্ছে আজাম আজাম শাস্তির আয়া নিকৃষ্ট জীবন জাহান নামের জীবন হচ্ছে নিকৃষ্ট জীবন এবং কষ্টের জীবন ইমানদার হয়ে বিশ্বাস করাই যথেষ্ট পড়াই যথেষ্ট না আল্লাহ বলছেন কাদা ইমানদার হয়ে আসবে আর সৎ গুলিও করেছে আল্লাহ এক বছর শুধু বলেন সলেহা তাহলে অনেক নেক আমল আছে মুসলিম হওয়ার পরে পাঁচত্ব সলাত আদায় করা জাকাত দেওয়া রোজা রাখা হজ করা অমরা করা পর্দা করা হালাল রুজি খাওয়া হারাম থেকে বেঁচে থাকা সলেহাত বহু সলেহাত রয়েছে তাহলে ইমান অবস্থায় যারা নেক আমলগুলি করবে কালাম তারা জাতুল ওলা তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা সুউচ্চ মর্যাদা আল্লাহকে কাছে রয়েছে জান্নাত তা হচ্ছে স্থায়ী জান্নাত সমূহ প্রবাহিত হবে সেখানে চিরকাল বসবাস আর এই হচ্ছে বদলা লোকেদের জন্য যারা নিজের আমলকে পাক পবিত্র করে আখলাখ চরিত্রকে পাক পবিত্র করলো যারা আত্মার পরিশুদ্ধি করলো নিজেদেরকে গোনা থেকে পাক পবিত্র রাখলো এখান থেকে আল্লাহ ফাকরাবুল আলমিন মুসা আলি সাল্লাম জীবনের আর একটা ঘটনা শুরু করছে লড়াই জাদুর সাথে মজেজার হইল আর মজেজার বিজয় লাভ হইল হ্যাঁ তাই না আর জাদুকরদেরকে শুলে চড়িয়ে দেওয়া হইল তারপরে ফেরাউন দেখল যে এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যায় আরো বাড়াবাড়ি করবে এদের সম্পর্কে একটা কোনো ব্যবস্থা নিতে হবে আর মুসা আলি সালাম দেখলেন যে এবং ইসরায়েলকে গোলামি থেকে মুক্ত করবে না স্বাধীনতা দেবে না স্বাধীন করবে না এদের এই কষ্ট আর আজাব শাস্তির জীবন চোখ জুল অত্যাচারের শিকার হয়েই থাকবে আমার বংশের লোকেরা মমিন মমেনা এই বনি ইসরায়েল সুতরাং এদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে আল্লাহ পাকের নির্দেশ ওই রকম আল্লাহ পাক রব্বুল বললেন যে মুসা এখন আর ফেরাউনের দেশে থাকা যাবে না ফেরাউনের দেশকে রাতারাতি হিজরত করতে হবে এটা হচ্ছে মুসা ইসলাম হিজরত নিজের জাতিকে নিয়ে রাতারাতি বেসর ছাড়তে হবে তার আগে বিশেষ কোনো উৎসবে ওই কীর্তিদের বিভিন্ন বাড়ি থেকে প্রতিবেশীদের কাছ থেকে ওই কাফেরদের ঘর থেকে ফেরাউনিদের ঘর থেকে অলঙ্কার ধার নিয়েছিল আগের যুগে ধার অলঙ্কার নিয়ে সাজসজ্জা করার অভ্যাসটা ছিল এখনো গ্রামগঞ্জে আছে বিবাহ সাথীতে যাচ্ছে আর নিজের বাড়িতে গয়না নেই অলঙ্কার নেই তখন পাশের বাড়ি থেকে নিয়ে করে চলে গেল করছে না করছে না বেশ কিছু অলঙ্কার এই কীর্তিদের থেকে গেছিল বনি ইসরায়েলদের কাছে বনি ইসরায়েলটাকে রাতারাতে হুকুম হলো যখন এই রাতে বেরিয়ে বেরিয়ে পড়ো সকাল হওয়ার আগে আগে সুরক্ষিত স্থানে পৌঁছে যেতে হবে না হলে তোমাদেরকে ধরবে আর ধরা পড়ে বাঁচবে আল্লাহ ফকরবুল আলমী এই নির্দেশ দিলেন এখন কি হবে গিয়ে সামনে আসবে কোন সাগর হ্যাঁ নীলনাথ কে বললাম নীলনাথ নয় এটাই হচ্ছে ঐতিহাসিক ভুল আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলে থাকে এটা ছিল কি লোহিত সাগর আল বাহুল আমার যেটা জেদ্দা থেকে গেছে একবারে মেশর পর্যন্ত এর বিশেষ একটা অংশ দিয়ে পা হয়েছিলেন মুসা আলী সালাম তা মমিন মমিনা সাথী সঙ্গীদেরকে নিয়ে আর ধ্বংস হয়েছিল ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী ভক্তরা আল্লাহ ফকরবুল আলম ইরশাদ করছেন এই মর্মে ওয়ালাকাত আবহাইনা ইলা মুসা আর নিঃসন্দেহে আমি ওহি করেছিলাম মুসা আলি সাল্লামকে আন আসলে বিয়ে মানি রাতারাতি বেরিয়ে পড়ো আমার বান্ধবদেরকে নিয়ে মানে বলি ইসরায়েল মোমিনদেরকে নিয়ে ফজরুল্লাহম তারিকান ফিল বাহারি আবাসা আল্লাহ সংক্ষেপ করে দিচ্ছ সামনে সমুদ্র আসলো এখন কি হবে ভোর হয়ে গেছে রাতারে বেরিয়েছিলেন সমুদ্রের কাছে যেতে যেতে ভোর হয়ে গেছে ওইদিকে তাড়া করে চলে আসছে ছুটে আসছে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে কি হবে সামনে সমুদ্র পিছনে এই জালিম সেনাবাহিনী আসছে কি হবে মুদ্রা কোন সুরায় সরায় তফসির আমাদের হবে এরপরে তো বলছেন এরা এই বনিসাহেরা যে মুসা কি করলি এখন তো আমাদের ধরে নেবেন তখন মুসা কি বলেছিলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন পশ্চিম এটা হতেই পারে না নিশ্চয়ই আমার সাথে আমার রব রয়েছেন লাপাক রয়েছেন সাইহাদিন শীঘ্রই রাস্তা দেখাবেন শীঘ্রই কোন রাস্তা দিয়ে যেতে হবে কোথায় কি করতে হবে আল্লাহ অবশ্যই দিক নির্দেশনা দেবেন আল্লাহ পাক বললেন এখানে সংক্ষেপ করা ফদরের লহম বাহার তাদের জন্য সমুদ্রে শুকনো রাস্তা বানিয়ে নাও তারা বেদরাও মানে তাহলে এখানে বানিয়ে নেওয়ার অর্থে ব্যবহার হয়েছে তুমি তাদের জন্য লাঠি মারো পাহারা সমুদ্রে বলা নাহার বলা আর নদকে বলা হয় নাহার বলা হয় আর সমুদ্রকে বলা হয় বাহার বলা হয় তাহলে সেটা ছিল সাগর ছিল বাহার ছিল আমি বলে পিয়াসাকা হে মুসা তোমার লাঠিটা সমুদ্রের উপরে মারো ফানফালাকা দুই ভাগে বিভক্ত হয়ে গেল পানি পানি বরফের মতো জমে গেল আর তার তৌদিল আজিম এবার উঁচা পাহাড়ের মতো হয়ে গেল দাঁড়িয়ে গেল পানি মধ্যখানে রাস্তা হয়ে গেল বারোটা বংশ ছিল এবার ইসরায়েলদের বারোটার জন্য বারোটা রাস্তা রাস্তা যাও সব বেরিয়ে পড়ো তাদের জন্য শুকনো রাস্তা তৈরি করে নাও সমুদ্রে তারপরে তোমাদেরকে ধরে ফেলবে এ ভয় করি না মানে পেয়ে যাও তোমাদেরকে পেয়ে যাবে ধরে ফেলবে ভয় করি না ওলা তার সার ডুবে যাওয়া ভয় করি না ডুবে যাওয়া ভয় করিতে পারে সমুদ্র শুকনো লাগছে বাই চান্স যদি চলে আসে ঠিক না চলে আসতে পারে না সম্ভাবনা আছে কে নাম সহজ করে আল্লাহ তাই বলছেন যে না পিছন থেকে ধরে নিবে এই ভয় করিও না আর ডুবে যাবো ঝাঁপ দিলে ডুবে যাবো না শুকনো রাস্তা হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আল্লাহ ফেরাউন কৌমা ফেরাউন স্বজাতিকে কৌম তার জাতিকে বিভ্রান্ত করছে ফেরাউন বিভ্রান্ত করছে ভুল পথে চালিত করেছে অমা হাতা সে সঠিক পথ দেখাই কিছু আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আল্লাহাক বলছেন যে যেমনই সমুদ্র পার হয়ে চলে গেলেন মুসা আলি সাল্লাম ইসরায়েলের মোমিনদেরকে নিয়ে ফাঁদ বাহন ফিরাউন ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে বেজুনুদ্দিন তার সেনাবাহিনী নিয়ে পিছু করলো তাদের ফাঁদ বাহন মানে পিছু করলো ছুটলো পেছনে আহম মেনাল ইয়ামে মাকাশি আহম তখন তাদেরকে সমুদ্র ঢেকে নিল সমুদ্র তাদেরকে ঠিক সমুদ্রের পানি পাহাড়ের মতো হয়ে গেছিল জমে গেছিল আবার পানি আল্লাহ হুকুম কালের পানি তোমার কাজ তুমি করো প্রবাহিত হও আর রাস্তা দিতে হবে শেষ তোমার কাজ শেষ ব্যতিক্রম যদি কিছু করতে হয় আল্লাহ যাকে যে যে সৃষ্টিকে যে প্রকৃতিকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তার কাজ পানির কাজ হচ্ছে প্রবাহিত হওয়া বয়ে চলে যাওয়া আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া ঠিক না ব্যতিক্রম যদি করতে হয় আল্লাহ পাকে স্পেশাল নির্দেশ দিতে হবে আল্লাহ পাকে স্পেশাল নির্দেশ যতক্ষণ দিয়েছিলেন তখন পানিতে হয়েছিল তারপরে আপন গতিতে চলতে শুরু করলেন আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া যদি আল্লাহ স্পেশাল হুকুম না করতেন আগুন জ্বালিয়ে দিত আগুন রসুল চেনেন যেমন সাপ বিচ্ছু লাফর ওলা নবী একটা হাদিস আছে নবী এই এমন জাহাজ যেন নবী চিনে না রসুল চিনে কিচ্ছু চিনে না চিনবে শাম সুতরাং না মানুষ আলমের দিন চিনবেন নাকি আগুন যে আলমের যাবো আল্লাহ আলমিন এর সাদ করেছেন কি বলছিলাম ফাগাসি আহমিনার সমুদ্র তাদের উপর চড়াও করলো গাছিয়া মানে ঢেকে নেওয়া এটা হচ্ছে আচ্ছাদিত করা ঢেকে নেওয়া এটা শাব্দিক অর্থ করলো হ্যাঁ ঢেকে নিল মানে চড়াও করলো সমুদ্র এমন ভাবে যে মা গাছিয়াম যে তা সমুদ্র কি করলো তাদেরকে ডুবিয়েই মারল তাহলে প্রথম গাছিয়াম মানে চড়াও করলো আর দ্বিতীয় গাছিয়াম বলেন যে কি করলো ডুবিয়ে মারলো ডুবিয়ে দিল ধ্বংস করলো তাই কম বিভ্রান্ত করেছিল আর সঠিক পথ দেখায়নি ভালো পথে চালায়নি ইয়াবানি ইসরাইল এখন বনি ইসরায়েলরা খোলা ময়দানে আরাম স্বাধীন চুটি তাই না স্বাধীন এলাকা কেউ কোনো জালেম নেই এখানে কোনো দুশ্মন নেই চলে গেছে আল্লাহ পাকরবুল আল খোলা মাঠে বাড়ি নেই ঘর নেই তখন আল্লাহ পাক কি করলেন কত সম্মান দিয়েছিলেন যে তাদের জন্য মেঘমালা দিয়ে ছায় ঘর বানিয়ে দিলেন লাগে না খাবার লাগবে শুধু আরামের ঘরে এসির ঘরে থাকলে হবে এসির ঘরে যদি নিয়ে এসে কফিল রেখে দেয় আর খাবার লাগবে হ্যাঁ বাঙালি মানুষ রুটির খাবার দেয় জানি না যে বাঙালি ভাত লাগে কিন্তু রুটির খাবার দিচ্ছে এখানকার ঘটনা ব্যবসায়ী পৌঁছায় রুটির খাবার দেখে পাকিস্তানি সাথে রেখেছে ও দুবার তিনবার রুটি খাওয়াচ্ছে এসে জিজ্ঞেস করে খেয়েছ সন্দেহ হয়ে যায় বাঙালি পাকিস্তানের উপরে যে খেতে দিচ্ছে না করছে পুরাতন লোক পুরাতন লোক তাড়াবার জন্য খেতে দিচ্ছে না হয়তো খাবার আকেল ফি রুটি খাচ্ছে আকেল ওটা হচ্ছে প্রচুর নাস্তা তারপরে বাঙালি ধরে নিয়ে এসছে কফি চালান চলো তো জিজ্ঞেস করো তুমি তিন দিন তো বলছে খেতে দেয় না কি ব্যাপার আপনাকে খেতে দেয়নি বলছে যে ভাত দেয়নি শুধু রুটি দিচ্ছে নাস্তা না রুটি কথা বলছে নাস্তা দিচ্ছে শুধু নাস্তাই দিচ্ছে ভাত না তো খাবার লাগবে তাহলে শুধু এসির ঘরে দিয়ে দিলে হবে না হ্যাঁ? খাবার লাগবে আল্লাহ ফকরাবুল আলমীর সেই যুগে জন্য ব্যবস্থা করে দিয়েছিল ঠান্ডা মৌসুম খাবার লাগবে আল্লাহ বলছেন যে মান্না দিলাম এখানে এখানকার আয়াত পড়ি অন্য জায়গার আয়াত না পড়ে কারণ সময় বেশি লেগে যাচ্ছে এই আয়াতগুলি একাধিক জায়গায় আছে এবানি আল্লাহ সেই কথা উল্লেখ তোমাদের কত আমার অনুগ্রহ তোমাদেরকে তোমাদের শত্রু কবল থেকে মুক্তি দিলাম রেহাই দিলাম বাঁচাইলাম তাকে শত্রুকে ধ্বংস করলাম আর ধ্বংসের দিনটা কি ছিল হ্যাঁ কোন দিনে কোন মাসে মহারম মাসের দশ তারিখে আসুরা হ্যাঁ যেই দিন আমরা এই শুক্রানায় রোজা রেখে থাকি নবী করিম সাল্লাম রোজা রেখেছেন তার আগে মুসা আলাইসালাম রোজা রেখেছেন তাই না তো হে বানি ইসরাইল তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে রক্ষা করলাম আর তোমাদেরকে আমার কিতাব আসমানি সিলেবাস দেওয়ার জন্য তুর পাহাড়ের ডান দিকে প্রতিশ্রুতি দিলাম যে আসো তোমাদের কিছু প্রতিনিধি মুসা আলি সালামের সাথে আসুক আর আসার পরে আমার কাছ থেকে মুসা আলি সালাম তৌরাত নিয়ে যাবে সেই তৌরাত মোতাবেক তোমরা জীবনযাপন আর তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থার জন্য মান এবং সালওয়া নাজিল করেছি কোন মেহনত পরিশ্রম করতে হয়নি শুয়ে তাপার খাও শুয়ে তাপার খাও মান্না কি ছিল এক রকমের হালুয়া ছিল যা আকাশ থেকে যেমন শিশির কুয়াশা ওই রকম নেমে আসতো আল্লাহ রাতে চলে আসতো মান্না হালুয়া মানুষ মিষ্টি পছন্দ করে হালুয়া জাতীয় খাদ্য মান্না বলা সালুয়া সেজন্য অন্য আর রকম খাদ্য চাই সালবা এক রকম পাখি ছোট ছোট পাখি ছোট ছোট পাখি আল্লাহ পাখি এমন পাখি মাঠে আসতে শুরু হইলো আর বাড়ির পাখি পালাই না পবিত্র দুনিয়াতে আছে আছে চুরি করা রুজিও আছে আত্মসাত করা রুজি ওগুলো খেয়ে না সুদের ঘুষের প্রতি খেয়ে না তৈবাত মায়ের খাবাইস কলমের তৈবাত মারা যাক না প্রত্যেক জাতিকে আল্লাহ রুজির ব্যবস্থা দিয়েছে যে বিড়ি সিগারেটের ব্যবসা করছে বিড়ি সিগারেট কোম্পানি অথবা ছোট বাগালায় বিড়ি মনে করছে আর সিগারেট মনে করছে যে এতে ব্যবসা জর্দার ব্যবসা করছে তামাকের ব্যবসা করছে যারা মদের ব্যবসা করছে তাদের জন্য আল্লাহ তৈবাদ রেখেছেন কিন্তু তৈবাদ ছেড়ে দিয়ে তারা হারাম রেজি অবলম্বন করেছে এইরকমই তারা হারাম পেশা করছেন হারাম পেশা ছেড়ে দেন আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন না আল্লাহর আস্থা করেন আর মেহনত করেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে রুজি দেবেন আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দিয়েছি তা থেকে ভক্ষণ করো এতে বাড়াবাড়ি করিও না সীমালঙ্ঘন লঙ্ঘন করিও না সীমালঙ্ঘন এদেরকে বনি ইসলাকে বলা হয়েছিল প্রয়োজন তোমার দুটো দুটো পাখি আর দশটা বিশটা জমি করে কেটে রেখে দিবে আর খেতে পারলে না পচে সরে গেল ফেলে দিলে এরকম কাজ করে না হালুয়া এতটা হলে এতটা পেয়েছি ফিরি ফিরির মাল ফিল আজকাল এমন পরে মানুষ ফিরির ভাত পেয়েছে নিয়ে এসে রেখে দিল যা খেলো খেলো তারপরে পাখিটা ফেলে দিল পাশের লোকদেরকে দিয়ে দিতে পারতাম গরিবদেরকে দিয়ে দিতে পারতাম ওলা তাতলাও ফিরি এটা সীমা লঙ্ঘন তাহলে আর রুজির বরকত চলে যাবে রুজির বরকত চলে যাবে ওলা তাতলাও ফিরি ফাই আলাইকুম গাদাবি যদি এরকম করো তাহলে আমার ক্রোধ আমার গজব তোমাদের উপর অবধারিত হয়ে যাবে আমার আমার ক্রোধ যার উপর অবধারিত হয়ে যায় ফাঁকা হাওয়া তার সর্বনাশ হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় হাওয়া মানে নিচে নেমে যাওয়া মানে ধ্বংস হয়ে যায় আর আমি অবশ্যই অবশ্যই মার্জনাকারী ওই সব লোকদেরকে যে তবা করে বা যারা তবা করে আর ইমান নিয়ে আসে নেক আমল করে মাহতাদা অথবা হেদায়তের ওপর অটল থাকে হেদায়তের উপর যারা অটল থাকে এখানে আমাদের তফসির শেষ করছি সময় শেষের দিকে আল্লাহ রব্বুল আলম যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন আর কোরআন কেরিমের প্রতি আমল করার তৌফিক দান করেন সাল্লাহ আলী মোহাম্মদ আলী ওসাল